আর তাদের জন্য রয়েছে শুক্র মুক্তা সদৃশ্য হুরেই যা তাদের কর্মের প্রতিদান হিসেবে আল্লাহ তালা রেখেছেন হে মুজাহিদ শানিত জাহাদিকে পান হাতে নিয়ে দুর্বার গতিতে ছুটে চলো ক্ষেত্রে যেথায় আজ গিলমান তোমার জন্য অপেক্ষমান ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় উড় গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় উড় গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় Bosnia Chechnya Afghan Bosnia Chechnya Afghan Kashmir ফিলিস্তিন ভাই ভোর মান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমারে নয় বসনিয়া চটনি আয়া আফগান বসনিয়া চটনি আয়া আফগান কাশ্মীর ফিলিস্তিন ভাই ভোর গিলমান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমারে নয় ভোর মান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমারে নয় চারিদিকে শোনা যায় জিহাদের গান সাগরে সাগরে ঢেউ আজ আমলান চারিদিকে শোনা যায় জিহাদের গান সাগরে সাগরে ঢেউ আজ আমলান চারিদিকে শোনা যায় জিহাদের গান সাগরে সাগরে ঢেউ আজ আমলা জান্নাতি হোর পাইতে হলে জান্নাতি হোর চল শহীদের আশায় কদম বাড়ায় ভোর গিলমান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় बसनिया चटनी आया अफगान बसनिया चटनी आया अफगान कश्मीर फिलिस्तीन भाई भूर गिलमान दाचे तुम्हारे চল মুজাহিদ ঘুমারে নয় ভোর গিল মান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমারে নয় ওই শোন মজলুম তাদে আর কান তারি সাথে কাঁদে আজরুন জাহান ওই শোন মজলুম কাদে আর কান তারি সাথে কাঁদে আজরুন জাহান অনন্ত শান্তি আনতে ধরায় অনন্ত শান্তি আনতে ধরায় চল জিহাদি কি পানি আগাই গিল মান গাছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় গিল মান গাছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় बसनिया चचनिया अफगान बसनिया चचनिया अफगान কাশ্মীর ফিলিস্তিনে ভাই ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় Bosnia Chechnya Afghan Bosnia Chechnya Afghan Kashmir ফিলিস্তিন ভাই ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমার নয় ভোর গিলমান ডাকছে তোমায় চল মুজাহিদ ঘুমারে নয়